বিজয় কালিমা আনব বিজয় কালিমা আমার সাধনা কামনায় আমার কায়েম হবে খিলাফায় আবার আমার সাধনা কামনায় আমার কায়েম হবে খিলাফায় আবার প্রান্তরে প্রান্তরে খোঁজ শাহাদাত প্রান্তরে প্রান্তরে খোঁজ শাহাদাত আনব বিজয় কালিমার আনব বিজয় কালিমা বিজয় পৃথিবীর সব সুখ মানিয়ে পায়ে মৃত্যুর পথ দেই হাত বাড়িয়ে পৃথিবীর সব সুখ মানিয়ে পায়ে মৃত্যুর পথ দেই হাত বাড়িয়ে অন্তর নিষেদিন জাগে বাসনা জিহাদের পথ করিয়া রাধনা অন্তর নিষেদিন জাগে বাসনা জিহাদের পথ করিয়া রাধনা খুলে দিতে ধরায় শান্তির দ্বার ছেড়েছি আজি জগৎ সংসার আমার সাধনা কামনায় আমার কায়েম হবে খিলাফায় আবার আমার সাধনা কামনায় আমার কায়েম হবে খিলাফায় পৃথিবীর সুখে নয় জান্নাতি সুখে আল্লাহর পথে রাখি জীবন বাজি পৃথিবীর সুখে নয় জান্নাতি সুখে আল্লাহর পথে রাখি জীবন বাজি ইহকাল যাক জল সফল পরকালে করব আমরণ রবের কাজী আসুক আবার আমার রক্তে ভিজে আসুক আবার শাসন চলুক এক কালিমা আমার সাধনা কামনায় আমার কায়েম হবে খিলাফায় আবার আমার সাধনা কামনায় আমার কায়েম হবে খিলাফায় আবার প্রান্তরে প্রান্তরে খুঁজ শাহাদাত প্রান্তরে প্রান্তরে খুঁজ শাহাদাত আনব বিজয় কালিমার আনব বিজয় কালিমার আমার সাধনা কামনায় আমার কায়েম হবে খিলাফায় আবার আমার সাধনা কামনায় আমার কায়েম হবে খিলাফায় আমার আমার সাধনা কামনায় আমার কায়েম হবে খিলাফায় আমার